Thank you. সেখানে আছে বিষয় সম্বন্ধ অধিকারী অধিকারী যদি না হয় আমি যদি অধিকারী না হতে পারি তবে শাস্ত্র পড়ার যোগ্য আমি না প্রত্যেকটি বিদ্যার ক্ষেত্রে আমরা যদি স্বামীজির রচনাগুলি বলি স্বামীজি দেখবেন তার যে রাজ্য রাজ্যের ক্ষেত্রে তিনি এই কথাটি বারে বারে বলছেন প্রত্যেক বিদ্যার ক্ষেত্রে একটি নির্দিষ্ট ধারা একটি পদ্ধতি থাকে একটি প্রণালী থাকে যে কোনো ক্ষেত্রে আমরা যদি ব্যবহারিক দিকে সেই একাডেমিক্যালিক দিক দিয়ে যদি দেখি সেখানে দেখবেন একাডেমিকের দিক দিয়েও সেখানে একটা নির্দিষ্ট পদ্ধতি আছে এই আমাদের যে সাধন ভজনের ক্ষেত্রেও সেইগুলো প্রত্যেক সাধনভোজনের ক্ষেত্রে তার একটা আলাদা পদ্ধতি একটি নীতি নিয়ম সমস্ত কিছু আছে যোগের ক্ষেত্রেও সেই একই পদ্ধতি এখানে হচ্ছে মন নিয়ে কাজ মন নিয়ে আলোচনা মনকে কিভাবে আমরা কন্ট্রোল করতে পারব সেটাকে আমরা সচারুভাবে কার্য করতে পারি স্বামীজি পুজোর বই পড়েন স্বামীজি খুব সুন্দরভাবে বলছেন যে আমরা আমাদের যে ইন্দ্রিয়গুলো আমরা যখন কিছু করছি বা দেখছি আমি একটা জিনিস একটা ভালো জিনিস দেখলাম একটি সুন্দর ফল আমি একটি দেখলাম সেই সুন্দর ফলটি থেকে আমার সেই ফলটিকে খাওয়ার ইচ্ছা হলো মনের মধ্যে একটি বাসনা হলো আমি ফলটি নিলাম ফলটি নেওয়ার জন্য আমি অনেক কষ্ট করলাম বাড়িতে গেলাম বাড়ি থেকে পয়সা সংগ্রহ করলাম বাড়িতে যার কাছে পয়সা আছে সে স্বামী হোক বা গৃহকর্তা হোক তাকে অনেক অনুরোধ করে আমি এই ফলটি কিনতে চাই আমি এই ফলটি খেতে চাই আমি এই সমস্ত ক্রিয়া করলাম ক্রিয়া করার পর আমি কি করলাম সেই ফলটি আমি যখন খেলাম তার পরের যে ঘটনাগুলো আমি কিছুই জানি না ফলটি আমি যখন খেলাম খাওয়ার পর ফলটি কী হলো সেটা কিন্তু আমি জানি না কিন্তু রাজযোগ বা যোগীরা তারা বলেন তারা আমরা যদি আমাদের মনকে কন্ট্রোল করতে পারি এই ভিতরের যে অন্তরের যে ক্রিয়াগুলো সেটাকেও আমরা কন্ট্রোল করতে পারি যেমন আমাদের যে হৃদয় আমাদের যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি এটা আমাদের সাধারণ দৃষ্টিতে মনে হয় এটা একটা অটোমেটিক ব্যাপার কিন্তু যোগীদের ক্ষেত্রে আমরা দেখেছি যোগীরা আমরা আমাদের সেই অভিজ্ঞতা এখনো হয়নি কিন্তু আমরা যদি বিভিন্ন লোকদর্শন দর্শন বা বিভিন্ন মহাপুরুষদের জীবন দেখি এই মহাপুরুষরা তারা সেই শ্বাস প্রশ্বাসকেও কন্ট্রোল করতে পারতেন কুম্ভক করে থাকতে পারতেন দিনের পর দিন কুম্ভক করে থাকতে পারতেন ফলে একজন নিয়মের ক্ষেত্রে স্বামীজি খুব সুন্দর কথাগুলো বলছেন স্বামীজির বই পড়বেন দেখবেন কত রিয়েলিস্টিক কত বাস্তব স্বামীজি বলছেন নিয়ম সর্বদা সমান নিয়ম সবসময় একই এর আগের ক্লাসে একটি উদাহরণ দিয়েছিলাম যে স্বামীজি বলছেন সৎ হতে আমাদের পবিত্র হতে কারণ কি কারণ তিনি দেখিয়েছেন যে একটি উদ্ভিদ উদ্ভিদ সে কি করে মাটি থেকে সার সংগ্রহ করে এগুলো স্বামীজির কথা একটু চিন্তার কথা এগুলো আমাদের বিবেকে নিয়ে আসার কথা আমাদের জীবনে নেওয়ার কথা স্বামীজি বলছেন একটি উদ্ভিদ মাটি থেকে কি করে সংগ্রহ করে সার সংগ্রহ করে সার সংগ্রহ করে লাস্টে একদম শেষ অবস্থাতে সারে পরিণত হয় উদ্ভিদ উদ্ভিদটা পরিণত হয় সারে গাছটি ধীরে ধীরে যখন মারা যায় মারা যাওয়ার পর ওই গাছটি আবার সারেই পরিণত হয় ফলে সংসারের সমাজে যা কিছু আছে এর মধ্যে আপনি যদি খারাপ জিনিস নেন স্বামীজি সেটাই বলছেন খারাপ জিনিস নিলে আপনার পরিণতিও কিন্তু সেটাই হবে সততা শুদ্ধতা যা কিছু ভালো জিনিস সেই জিনিসগুলো নেওয়ার জন্য স্বামীজি আমাদেরকে বারে বারে বলছেন তিনি বলছেন একটা সুন্দর শান্তির প্রবাহ বইয়ে দাও মনের মধ্যে জগতের মধ্যে এই যে যোগ সেই যোগের দ্বারা অধিকারী আমরা এর আগের কয়েকটি ক্লাসে আলোচনা করেছি ভগবান সেখানে বলছেন অনাশ্রিত কর্মফলম কার্যম কর্ম করতীয় স্বন্যাসী স্বযোগী চ ন নিরগ্নে ন চাত্রীয় অনাশ্রিত কর্মফলম যার মধ্যে কোনো রূপ কামনা বাসনা নেই এগুলো আমরা আগে বিস্তারিতভাবে আলোচনা করেছি যে যার মধ্যে কামনা বাসনা নেই যিনি কোনো কামনা বাসনা ছাড়া সৎকর্ম করেন কর্ম করেন তিনি হচ্ছেন যোগের অধিকারী অধিকারী যদি না হয় আমরা কথা বলেছি প্রত্যেকটি শাস্ত্রের অনুবন্ধ চতুষ্টয় থাকে অধিকারী বিষয় সম্বন্ধ প্রয়োজন এই এই যে ছয়টি বা চারটি আমরা যদি নেই ধরি প্রধানত যে চারটি বিষয় অধিকারী বিষয় সম্বন্ধ এবং প্রয়োজন এখানে যোগীর ক্ষেত্রে প্রথম কর্তব্য কি দেখালেন ভগবান যে তিনি কি হবেন অনাশ্রিত কর্ম করবেন কর্ম করবেন কিন্তু কোনরূপ কামনা বাসনা ছাড়া কোনরূপ কামনা বাসনা ছাড়া যদি কর্ম করে তারপর আমরা আমরা এগুলো আগে প্রায় তিন চারটি ক্লাস এগুলো আমরা আলোচনা করেছি ডিটেলসের মধ্যে আমরা যাব না তারপর সেখানে দেখেছি কর্ম করতে করতে আমাদের যে কন্ট্রোল ক্ষমতা আমাদের যে ইন্দ্রিয় কন্ট্রোল করার ক্ষমতা আমাদের মধ্যে এসে উপস্থিত হয় প্রথমে বৈধ ইন্দ্রিয় সংযত করতে হয় ধীরে ধীরে অন্তর ইন্দ্রিয় অর্থাৎ আমাদের যে অন্তরের যে ইন্দ্রিয় ভিতরের যে ইন্দ্রিয় যাদেরকে আমরা যাদেরকে বলি মন বুদ্ধি চিত্ত অহংকার এই চারটি জিনিসকে আমাদেরকে কন্ট্রোল করতে হয় যদি কন্ট্রোল করতে পারি তবেই আমরা সাধন ভজন বা ধ্যান করার উপযুক্ত সম কারণ উচ্চতে আরো মনের ওহং কর্ম কারণ উচ্চতে যোগারূঢ়স্য তৎসৈব সমকারণমুচ্চতে সম মানে অন্তর ইন্দ্রিয় নিগ্রহ আমি আসনে বসলাম ধ্যান করতে বসলাম ধ্যান করতে বসে আমি আমার যে ইন্দ্রিয়গুলোকে আমি কন্ট্রোল করলাম কারণ ইন্দ্রিয় যদি বিষয়ের সম্মুখে আসে তখন তার যে ক্রিয়াগুলো আমরা লক্ষ্য করি কিন্তু আমি যখন ইন্দ্রিয়গুলোকে সংযত করি তখন তার ক্রিয়াগুলো স্তব্ধ হয়ে যায় স্তব্ধ হয়ে যাওয়ার পর এগুলো খুবই বাস্তবিক আমরা যখন জব করতে বসি আমাদের মনের যে ইন্দ্রিয়গুলো সেগুলো জাগ্রত হয় মন এদিক ওদিক দৌড়তে থাকে এখানে বসে আছেন কিন্তু মনটি হয়তো অন্য কোথাও ফলে কি এই মন নিয়ে আপনার পক্ষে ধ্যান করা সম্ভব না সেই জন্য ভগবান তিনি বললেন যোগারূঢ়স্য দর্শৈব সম কারণ উচ্চতে সম মানে অন্তর ইন্দ্রিয় যদি নিগ্রহ না করতে পারেন তবে ধ্যান করা সম্ভব নয় এরপর আমরা দেখেছি ভগবান আরও যে যোগের যারা অধিকারী তার সম্পর্কে তিনি অনেক উদাহরণ দিয়েছেন তাৎমান প্রশান্ত পরমাত্মা সমাহিত এগুলো আমরা এর আগে আরও বিস্তারিত আলোচনা করেছি সেখানে আমরা এখন দেখব ভগবান তিনি দেখাচ্ছেন দেন আমরা যখন অধিকারী হলাম এখন আমাদের কি কর্তব্য যে আমি আমি এখন বুঝতে পেরেছি যে আমি একদম যোগ্য ধ্যান করা বা যোগ করা বা সমাধির ক্ষেত্রে আমি যোগ্য এখন আমার একটি স্থান দরকার যে যেই স্থানে গিয়ে আমি চুপ করে একটু ধ্যান করতে চাই জগদ্দানে এসছেন জগদ্দানে এদিকে শোরুম ওদিকে library computer centre dispensary office বিভিন্ন জায়গায় হঠাৎ আপনার মনের মধ্যে ইচ্ছা হলো যে আমি একটু গিয়ে জব করব কোথাও তখন গিয়ে একটি স্থানের প্রয়োজন সেই স্থানটির কথা বলেছেন যে স্থানটি কীরকম সেটাও এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছি ইয়োগিক অঞ্জিত সততাম আত্মানং রহস্যস্থিত একাকী ইয়তচিত্ত আত্মা নিরাশীর অপরিক্রম যোগী কীরকম হবেন তিনি হবেন নির্জন স্থান যদি না হয় ধ্যান করা আমার পক্ষে সম্ভব নয় সেই জন্য আপনি নির্জন স্থান এখন যদি ডিসপেন্সারের সামনে বসে আপনি ধ্যান লাগান ধ্যান করতে পারবেন ধ্যান করা সম্ভব নয় আপনার পক্ষে সেই স্থান উপযুক্ত নয় কারণ কি আপনি চুপ করে এরকম একটা নির্জন স্থান চায় সেই জন্য আপনি এসে উপস্থিত হলেন জগদ্দানের মন্দিরে ঠাকুরের মন্দিরে এসে উপস্থিত হলেন কিন্তু সেখানে যদি সবাই মিলে একসাথে এসে একাকি যদি না হন যদি সবাই গল্প শুরু করেন ধ্যান করা সম্ভব না সেই জন্য কি বলছেন একাকি এত আত্মা নিরাশির অপরিগ্রহ অপরিগ্রহ যদি কোনো কিছু কামনা বাসনা থাকে কোনোরূপ আশা থাকে তবে আমাদের পক্ষে ধ্যান করা সম্ভব না যদি এখানে মনে করুন এসছেন কোনো ইয়ে যদি আপনি এখানে ধ্যান করছেন যে এখন যদি মনে করুন যে আপনি এসছেন আজকে একটু এই সময় কোথাও কোথাও প্রসাদ পাওয়া যায় এখন যদি যেতেন অফিসে যেতেন শুকনো প্রসাদ দিয়ে দিতেন যদি মহারাজের অফিসে যেতেন একটু ফল প্রসাদ দিয়ে দিতেন এখানে বসে আছেন যদি এখন ফল প্রসাদ বা বাতাসা প্রসাদের দিকে লোভ থাকে তবে কি করবে ধ্যান করা সম্ভব নয় সেই জন্য কি যদি কামনা বাসনা থাকে তবে মনকে সংযত করা সম্ভব নয় এখন কি করবেন এখন জায়গা স্থির করা সুচৌ দেশে প্রতিষ্ঠাপন স্থিরম মানসমাত্মন নাতু শ্রেতম নাতি নেচম চৈলাজীন কুশোত্তর এখন একটি পবিত্র স্থান দরকার এখন কি করলেন যে খুব নির্জন স্থান বাথরুমের পাশে যে বাথরুমটি আছে তার পাশে ওদিকে এত দুর্গন্ধ ফলে লোক ওখানে থাকে না এখন বললেন সূচক দেশে এর থেকে একাকি আর কোথায় আছে এখানে কেউ আসছে না তো শান্ত জায়গা কিন্তু সেটা কি সুচিতা নেই তার মধ্যে সুচিতা নেই সেই জন্য বললেন সুচক দেশে প্রতিষ্ঠা স্থির মানস আত্মন যদি সেই সেইরূপ পবিত্র স্থান নয় হয় নাতুশ্রিতম নাতি নিচ সেটা হবে অতি খুব উঁচু নিচু জায়গা এবড়ো থেবড়ো জায়গা বা খুব উঁচু জায়গা বা খুব নিচু জায়গা যাতে না হয় তারপরে কি বলেন ঠিক আছে এখন বসতে হবে বসতে হলে কি দরকার আসন দরকার এখন আপনার ধীরে ধীরে ধ্যানের দিকে যাচ্ছেন ধ্যান শুরু করবেন সেই জন্য কি আসনের দরকার আসন কি হবে চৈলা জীর্ণ কুশোত্তর প্রথমে আমার প্রয়োজন একটি প্রথমে কুশ তারপর যখন দীক্ষা নিতে যান তখন গুরুদেব আপনাদেরকে বলে দিয়েছেন কুশের আসন প্রথমে কুশ তারপর হরিণ বা ব্যাঘ্র চর্ম তারপর কোনো নরম বস্ত্র সূচক দেশে চৈলা জীর্ণ কুষোত্তর চৈল মানে নরম কোনো বস্ত্র তারপর দিয়ে তারপর বসতে হয় তত্ত্বই কার্যম মনেও কৃত্য এগুলো আমি আলো আগে আলোচনা করেছি সেই জন্য জাস্ট পুনরাবৃত্তি করার জন্য জাস্ট টাচ করে যাচ্ছি কারণ এই রাগের ক্লাসটা আমরা আলোচনা করিনি তত্ত্বই কার্যম মনেও কৃত্য ইয়ত চিত্তেন্দ্রিয় উপাবিশ্ব স্থানে ইয়ঞ্জত যোগ আত্ম বিশুদ্ধ এরপর কি করতে হবে আপনি তো বসে পড়লেন স্বামীজির যদি বই পড়েন বা ঠাকুরের সন্তানদের যদি বই পড়ি আমরা দেখব রাজামাল বলছেন যে বসে আসনে বসে শুরু করতে নেই প্রথমে মনটিকে একটু দেখে নিতে হয় মনের যে ক্রিয়া মনটি কোন দিকে যাচ্ছে যদি চুপ করে বসেন তখন দেখবেন মনটি এদিক ওদিক বিভিন্ন দিকে ঘুরতে থাকে দৌড়তে থাকে এখন আমার ক্রিয়াকে প্রথমে বসে স্বামীজি বলছেন প্রথমে বসে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয় ইষ্টের কাছে প্রার্থনা করতে হয় অথবা আপনার যারা দীক্ষিত গুরুদেব যেরকম দেখিয়ে দিয়েছেন সেইভাবে প্রার্থনা করতে হয় প্রার্থনা করে যাতে এই যে শুভ কর্মে আপনি পদার্পণ করছেন সেই কর্মটি যাতে সুসিদ্ধ হয় সেটা যাতে সুসম্পন্ন হয় ভালোভাবে আপনার যে ধ্যানটি যাতে সুন্দরভাবে সম্পন্ন হয় সেই জন্য কি প্রয়োজন তত্ত্বই প্রাগ্যং মনে কৃত্বা এত চিত্তেন্দ্রিয়ক্রিয় উপাবিশ্ব শনে যুঞ্জ যোগম আত্ম বিশুদ্ধ এরপর মনটিকে সংযত করতে হবে আমাদের মনটিকে যদি সংযত করতে চায় এত চিত্তেন্দ্রিয় ক্রিয়া উপাবিশ্ব শনে যুঞ্জা আসনে বসে কন্ট্রোল করতে হবে এই জন্য আমাদের কি হয় তার মনের স্বভাব এগুলো আগে আলোচনা করেছি কারণ কি মনের স্বভাব হচ্ছে সেটা সর্ষের পুকলির মতো ঠাকুরের কথামৃত যদি আমরা পড়ি কথামৃতে মনের স্বরূপ সম্পর্কে বলছেন মনটি হচ্ছে সর্ষের পুকলির মতো মন হচ্ছে বিভিন্ন দিক এদিক ওদিক ঘুরতে থাকে মনের স্বভাব সেটাই মনের স্বভাব সর্ষের পুটলির মতো মন কোনোভাবে সংযত থাকে না সেই জন্য যোগ অভ্যাসের জন্য মনটিকে সংযত করা মন নিয়ে খেলা এরপর বসার পর কি করবেন সেখানে ভগবান বলছেন সমঙ্কায় গ্রীবম ধারয়ন অচলন স্থির संप्रेक्ष বলো উপায় এরপর ধীর স্থির ভাবে বসতে হবে সেখানে বলেছেন সমঙ্কার শিরগ্রীবম শির মাথা এবং গলা এবং কমর একদম স্ট্রেট স্থির হবে স্থির যদি হয় স্থির হওয়ার পর কি করবেন এবার দৃষ্টি যদি বাইরের দিকে থাকে দৃষ্টি যদি আমার দিকে থাকেন বা অন্য কিছু দিকে থাকে তখন মনটি ওইখানে পড়ে থাকে সেই জন্য কি বললেন যে এখন দৃষ্টিটা দেবেন আপনার নাকের ডগালের দিকে সমন কায় শিরোগ্রীবম ধারণ আচরণ স্থিরম সংপ্রেক্ষ নাসিক নাসিকাগ্রে দৃষ্টি দিন নাসিকাগ্রে যখন দৃষ্টি দিলাম তার পিছনে কারণ কি এ সম্পর্কে বিভিন্ন বার্তিক দ্বারা ভাষ্যকারা তারা বিভিন্ন মতামত পোষণ করেছেন যেটি উপযুক্ত বলে মনে করি যে চিত্ত আমরা যদি দেখি আপনার যখন চিত্ত একাগ্র হয়ে যায় আপনার যখন মনটি একদম সংযত ধীর স্থির একদম মন একদম সংযত পবিত্র শান্ত তখন দেখবেন আপনার মনটা একদম দৃষ্টিটাও নিচু হয়ে যায় নাকের দিকে চলে আসে সেই জন্য বলছেন চিত্তই কাব্রম মনোবৃত্তা আরেকটি কথা আমরা যদি দেখি ঠাকুরের বই যদি পড়ি ঠাকুরকে আমরা যে ধ্যানরত অবস্থায় দেখি কিন্তু ঠাকুরের দৃষ্টি কিরকম অর্ধ নেত্র অর্ধ উন্মিলিত নেত্র অর্ধ উন্মিলিত নেত্র যদি আমরা চোখ বন্ধ করি তখন ঘুমিয়ে পড়ার সম্ভাবনা সেই জন্য দীক্ষার বইতে আপনারা দেখেছেন সেখানে বলেছেন অর্ধ উন্মিলিত নেত্র নেত্র হবে নাক বন্ধ না খোলা এই অবস্থা প্রশান্ত আত্মা বিগতর্ভি ব্রহ্মচারী প্রতিষ্ঠিত মানব সংযম্মা মানচিত্র যুক্ত কর এরপর কি হবে প্রশান্ত আত্মা যদি আত্মা শান্ত না হয় প্রসন্ন না হয় মনের মধ্যে অনেক দুবিধা অনেক ঝগড়াঝাটি করে এসছেন মনের মধ্যে আজে বাজে চিন্তা তখন আমার পক্ষে মন স্থির করা সম্ভব নয় এই যে ক্লাস করতে করতে হঠাৎ লাইটটা বন্ধ করে দিলেন এতে আপনাদের কি হচ্ছে জানি না আমার পুরো একদম চৌকট এই যে সিদ্ধান্ত একটা উচ্চ ভাব চিন্তা করছি সেগুলো সম্ভব না সেই জন্য প্রশান্ত ফলে এই যদি ডিস্টার্বেন্স থাকে যখন ধ্যান করতে বসে ধ্যানের আগে এখানে যোগদানে অ্যানাউন্স করে দেওয়া হয় অনুগ্রহ করে মোবাইল ফোনটা বন্ধ রাখবেন কিন্তু মোবাইল বাসতেই থাকে কিন্তু বুঝতে পারেন না একটা লোক যখন ঠাকুরের চিন্তা করছেন ঈশ্বরের চিন্তা করছেন সেই সময় আপনি যদি বাধার সৃষ্টি করেন এতে যে কি অপরাধ কি পাপ সেটা চিন্তা করেন যে আমি হয়তো উপযুক্ত নই আমি কিন্তু অন্যের বাধা সৃষ্টি করতে পারি না এই কমন সেন্সগুলো আমাদের অভাব ফলে কি আমাদের মন যদি ওই রূপ হয় একদম ঘোর সংসারী মন যদি হয় ধ্যান করা সম্ভব না সেই জন্য বলছেন প্রশান্ত আত্মা তারপর কি বিগত রেখে এই যে কথাগুলো বলছি অনেকেই বলতে পারবেন না কারণ সেখানে ভয় আছে লজ্জা আছে ঠাকুর বলছেন লজ্জা ঘৃণা ভয় এ তিন ছাড়তে হয় ঠাকুর আরও বলছেন পাশ বদ্ধ জীব পাশ মুক্ত শিব এই যে পাস লজ্জা ঘৃণা ভয় সেই জন্য সেখানে বলছেন বিগতর ভি ভি কথাটির অর্থ বহু বচন ভি মানে ভয় ভয়ের বহু বচন হচ্ছে লজ্জা ঘৃণা এবং ভয় এ তিন ছাড়তে হয় তারপর কি ব্রহ্মচারী ব্রহ্মচারী কথাটির অর্থ কি ব্রহ্মচারী অর্থাৎ আমরা যদি শঙ্করাচার্যের ভাষ্য দেখি শঙ্করাচার্য ব্রহ্মচর্য কথাটির অর্থ বলেছেন ব্রহ্মণী চরতেইতি ব্রহ্মচারী অত গুরুকুল বাস লক্ষণ এখানে তিনি তার ভাষ্যে সেখানে লিখেছেন গুরু শুশ্রূষা ভিক্ষা ভোজনাদি গুরুর শুশ্রূষা করা সেবা করা এবং ভিক্ষা সহকারী ভোজন সেটাই হচ্ছে ব্রহ্মচার্যের প্রতীক যোগ্যতা এখানে কি আমরা দেখলাম আমরা এই যে কথাগুলো বলছি এখানে আচার্যের এবং গুরুর প্রতি যে শ্রদ্ধা শ্রদ্ধা যদি না থাকে তবে আমাদের পক্ষে শিক্ষা গ্রহণ করা সম্ভব নয় শ্রদ্ধা যদি না থাকে শিক্ষা নেওয়া আমার পক্ষে সম্ভব নয় শ্রদ্ধামানুভবতি জ্ঞান তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরাং শান্তি অচিরেনা ধিগচ্ছতি এই গীতাতে আপনারা পড়েছেন যে শ্রদ্ধা শ্রদ্ধার কি মহত্ব সমস্ত শাস্ত্রে সেখানে বলছেন সে ব্যবহারিক শিক্ষার ক্ষেত্রে বা আধ্যাত্মিক শিক্ষার ক্ষেত্রে এটা খুবই উপযুক্ত আপনার যদি আচার্যের প্রতি শ্রদ্ধা না থাকে এখন আমি এই যে গীতা ক্লাসটি করছেন আপনি বলেন আপনি আর কি কালকে আপনি আপনার ওখানে গিয়েছিলাম অফিসে কুপন চাইতে আপনি তো দিলেন না আপনার এটা আবার কি ক্লাস শ্রদ্ধা বা নবতেই জ্ঞান যদি এইরূপ শ্রদ্ধা যদি থাকে ফলে আপনি শিক্ষা লাভ করতে পারবেন না যদি শ্রদ্ধা অর্থাৎ বিশ্বাস আর ভক্তি বা গুরুকুল বাস লক্ষণম সেই জন্য বলছেন শ্রদ্ধা বিগতরূপে ব্রহ্মচারী প্রতিষ্ঠিতা মনঃসংযম মানচিত্ত যুক্ত আসিত মতপর এরপর কি করা প্রয়োজন মনকে সংযত করা মনকে সংযত করতে হবে ঠাকুর বলছেন মন নিয়ে খেলা মনেতেই কর্ত মনেতেই মুক্ত মনে মনস্তত্ব পর্যবেক্ষণ করিবার যন্ত্র স্বামীজি যদি রাজযোগ করেন সেখানে স্বামীজি বলছেন এই মনের সম্পর্কে মনের সম্পর্কে আমরা যদি দেখি আমরা যদি মন নিয়ে একটু আলোচনা করি এর কি গুরুত্ব কি সুন্দর তার মন যে কবে থেকে আমাদের সাথে এসেছে আমরা কিন্তু জানি না এগুলো কিন্তু চিন্তা যে মন যে মনকে আপনি সংযত করতে যাচ্ছেন যে মনটাকে আপনি যদি সংযত করতে পারেন আমি এই আধ্যাত্মিক জগতের যে শ্রেষ্ঠ স্থান সমাধি অবস্থা আপনি লাভ করতে পারেন সেই মন কবে থেকে আপনার সাথে এসছেন আপনি জানেন না হিন্দু দর্শন বলছেন হিন্দু দর্শনে তারা বলছেন মন হচ্ছে অনাদি যে মনকে আপনি পেয়েছেন এ মনটি অনেক আগেও ছিল এবং পরেও থাকবে মন হচ্ছে অনাদি আমরা অনাদি কারণ বলি কারণ মন হচ্ছে অজ্ঞেয় সেটাকে জানা যায় না যে মন আমার মধ্যে আছে যে মনটা এখন ছটফট করছে জগদ্দানের বাইরে যাওয়ার জন্য বা অন্য কোথাও যাওয়ার জন্য ছটফট করছে সেই মনটি আপনার জন্মের অনেক আগেও ছিল আপনি আগে যখন জন্মগ্রহণ করেছিলেন ওই মন ছিল আপনার সাথে কারণ এর যে অজ্ঞতা এর যে কারণ আমরা খুব ন্যায়শাস্ত্রে খুব সুন্দর যুক্তি দেখেছেন পতঞ্জলি যোগ দর্শনে ভাষ্যে ব্যাসদেব খুব সুন্দর যুক্তি দেখিয়েছেন আমরা মনের কারণ সেটা সম্পূর্ণ অজ্ঞেয় কি করে আমার মধ্যে এলো মন এর আগের ক্লাসে আমরা একটা আলোচনা করেছিলাম সেটা আমরা একটু পরে আবার আলোচনা করছি মনকে এই যে মন যে মনটিকে আমি কন্ট্রোল করতে যাচ্ছি সে মনটা কি আমি জানি না কারণ কি যেটা আমরা জানি না সেটাকে আমরা বলি শাস্ত্রের ভাষায় অজ্ঞেয় অজ্ঞেয় যেটা অজ্ঞেয় অর্থাৎ যার কোনো কারণ নেই যার কোনো কারণ নেই তিনি হচ্ছেন অনাদি কিন্তু যারা খ্রিস্ট ধর্মে বিশ্বাসী করেন তারা বলেন মন হচ্ছে ঈশ্বরকৃত ভগবান আপনাকে মনটি দিয়েছেন এখানে অনেক রকম সেখানে ডারউইনের বিভিন্ন মতবাদ আছে এত ডিটেলসের মধ্যে আমরা যাব না আমাদের মনটি হচ্ছে বড় চঞ্চল এটা আমরা সহজেই জানি আমাদের প্রতিনিয়ত ক্ষেত্রে আমরা যখনই একটু জব ধ্যান করতে যাই সংসারের কাজে মন দিতে যাই বা পড়াশোনাতে মন দিতে যাই তখন মনের এই যে স্বভাব সেটা আমরা বুঝতে পারি মন হচ্ছে বড় চঞ্চল প্রতিটি ক্ষেত্রে সংসারের ক্ষেত্রে হোক বা আধ্যাত্মিক জগতের ক্ষেত্রে হোক এই মনটি সুখ দুঃখের মধ্যে পড়ে থাকে এই মন থেকে এর মনের এই যে খামখেয়ালিপনা মনটাকে যদি আমি সংযত করতে পারি দেখবেন এর আগে একবার আমরা আলোচনা করেছিলাম যে মানুষটি যত এস্টাবলিশ অ্যাকাডেমিক ক্যারিয়ার হোক সামাজিক দিক দিয়ে হোক সেই মানুষটির মনটি তত সংযত কন্ট্রোল মনটিকে সংযত করেছেন এই মনের যে ক্রিয়া ফলে কি মনটিকে আমি কিভাবে কন্ট্রোল করব এর যে খামখেয়ালিপনা হঠাৎ এদিকে চলে যাচ্ছেন কিন্তু আমি জব করতে বসছি গুরুদেব বলে দিয়েছেন আমি জব করতে বসছি আমি এখন জব করতে চাই মনটিকে ইষ্টে দিতে চাই বা গরু পাদপদ্মে দিতে চাই কিন্তু মন কোথায় পড়ে থাকে এর থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় কি মনের বিভিন্ন অবস্থা যোগ দর্শনকাররা তারা বলছেন মনের বিভিন্ন অবস্থাতে মনটি থাকে মনের যে সব থেকে নিম্ন অবস্থা সেটাকে তারা বলছেন ক্ষিপ্ত অবস্থা এই ক্ষিপ্ত অবস্থাতে মনটা কীরকম থাকে পাগলের মতো থাকে উদ্ভ্রান্তের মতো মন কোনো কিছুকে সব কিছুতে একটা কোনো কিছুকে একটা গ্রহণ করতে পারে না মন হচ্ছে চঞ্চল মন অশান্তি সেখানে ভোগ্য বিষয়ও যদি থাকে তাতেও স্থির থাকতে পারে না মন শুধু একবার এদিকে যাচ্ছেন একটা দৌড়ছে আরেকবার আরেকটা দৌড়ছে স্বামীজি খুব সুন্দর একটা দৃষ্টান্ত দিয়েছেন মনের যে অবস্থা স্বামীজি বলছেন একটি অস্থির বাঁদরকে যদি বিছেই কামড়া তার যে অবস্থা সেই অবস্থা মনের ক্ষিপ্ত অবস্থা ক্ষিপ্ত অবস্থায় তখন মনের মধ্যে শুধু থাকে হিংসা দেশ আর ভীষণ থাকে প্রবল প্রতিহিংসা পরায়ণ এই অবস্থাতে আমরা হই প্রতিহিংসা পরায়ণ আমাদের মধ্যে হিংসা প্রবল হয় এবং আমরা সেই জন্য আমরা কি করি হিংসা করে বসি কোনো খারাপ কাজ করে বসে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হলো যখন খারাপ কাজটি করলাম খারাপ কাজ করার পর পরে অনুশোচনা হয় যে এই কাজটি করা আমার পক্ষে ঠিক হয়নি এই হচ্ছে মনের সব থেকে নিম্ন স্তরের অবস্থা মনের আরেকটি যদি একটু উঁচুতে যায় সেটাকে আমরা বলছি মূঢ় অবস্থা মূঢ় অবস্থাতে কি হয় এই অবস্থায় সব সময় রাত দিন সর্বদা মনটা কিসে থাকে কাম কাঞ্চনে বদ্ধ থাকে সুখভোগে দিকে আশায় লালসায় মন্ত থাকে এই অবস্থাটা এই অবস্থা সবসময় শুধু সুখ ভোগ করতে চায় মূল অবস্থা এই অবস্থাটা কিন্তু আগের যে অবস্থা যেটা আমরা বললাম ক্ষিপ্ত অবস্থা সেই ক্ষিপ্ত অবস্থার থেকে একটু উন্নত ক্ষিপ্ত অবস্থায় আমরা কি দেখছি মনটা কোনো কিছুতেই বসছে না যখন মনটা এইরূপ অবস্থা মনটা কিছুতেই বসছে না কিন্তু এখানে কোথায় বসছেন কামনা বাসনাতে কাম কাঞ্চনে মনটি বসে উচ্চ কেন কারণ আপনি এখানে এই যে কাম কাঞ্চনে বসে আছে আমরা যদি আমাদের যে সমস্ত দৃষ্টান্ত আমরা যদি দেখি বিল্লমঙ্গলের দৃষ্টান্ত বা আমরা যদি দেখি তিনি এত উপমুগ্ধ যে একটি মড়াকে আশ্রয় করে তিনি নদী পার হয়েছিলেন এত রূপমুগ্ধ আর একটি সাপের লেজ ধরে পাখি টপকিয়েছিলেন কিন্তু পরে যখন তার জ্ঞান হলো অথবা আমরা যদি তুলসীদাসের জীবনীতে দেখি তুলসীদাস এত রূপমুগ্ধ স্ত্রীর প্রতি এত মহাচ্ছন্ন সেই স্ত্রী যখন তাকে ভৎসনা করলেন যে এর যদি ওয়ান পার্সেন্ট তুমি ঈশ্বরে দিতে তবে ভগবান লাভ হয়ে যেত তোমার যে আমার প্রতি যে আসক্তি এর যদি কিছুটা যদি তুমি ভগবানে দিতে ভগবান দর্শন হয়ে যেত শোনা মাত্রই তিনি চলে এলেন কাশী ধামে ফলে এই যে অবস্থাতে আমরা কি করি আমরা যদি সেখানে কোনো ফুড দেই ঠাকুর বলছেন সংসার করবে কিন্তু মাঝে মাঝে জাপ দিতে হয় কথামৃতে কথামৃতে যদি পড়েন সেখানে বলছেন সংসার করতে দোষ নেই সেখানে একটু জাপ দিতে হয় জাপ কি গরু যখন খাওয়ার না খায় তখন সেখানে খোল মিশিয়ে দিতে হয় খোল রূপী জাপ মেশাতে হয় আমরা যদি সৎসঙ্গ সাধুসঙ্গ বা সাধ্যায় সাধ্যায় ঈশ্বর প্রণিধানাত বা শাস্ত্রী যোগ দর্শনে বলছেন সাধ্যা সাধ্যায় অর্থাৎ শাস্ত্র পাঠ বা শাস্ত্র পাঠ আলোচনা করা বা শ্রবণ করা সাধ্যা সাধুসঙ্গ সৎসঙ্গ তখন কি হয় আমাদের মনের মধ্যে যখন এই উচ্চ ভাব আসে তখন আমরা অটোমেটিক্যালি আমাদের যে অবস্থান মনের যে অবস্থানটাকে পরিবর্তন করতে পারি আমাদের যখন বহু জন্মের অভিজ্ঞতার জ্ঞান হয় আমরা যখন জীবনের অসারতা বুঝতে পারি আমরা যখন এই দুঃখ থেকে নিষ্কৃতি পেতে চাই তখন এই যে অবস্থা তখন মনের মধ্যে বৈরাগ্য আসে বৈরাগ্যাভ্যাম তন্নিরোধ অভ্যাস বৈরাগ্যাভ্যাম তন্নিরোধ তখন কি হয় বৈরাগ্য আসে আমাদের তখন মনে মন কি হয় আর কিছুই ভালো লাগে না মহারাজ যখন জগদ্দানে বেকারটা মনে হয় কখন জগদ্দানে যাব মনটা ওইখানেই পড়ে থাকবে যেদিন আসতে পারি না খুব কষ্ট হয় অভ্যাস বৈরাগ্য ব্যাং তন্নিরোধ যোগ দর্শনে বলছেন পতঞ্জলি ঋষি এই যে অবস্থা এই অবস্থাটাকে বলছেন শাস্ত্রে বিক্ষিপ্ত অবস্থা যোগ দর্শনে সেটাকে তারা বলছেন বিক্ষিপ্ত মনের বিক্ষিপ্ত অবস্থা এবং বেদান্তের দিক থেকে বলছেন এটাই হচ্ছে শুভেচ্ছা এখান থেকে ধর্ম শুরু যখন মানুষের মধ্যে বৈরাগ্য এসে যায় অভ্যাস জ্ঞান তন তন্নিরোধ যখন বৈরাগ্য আসে তখন থেকে ধর্মের সৃষ্টি ফলে বিষয়ে বিরাগ যদি না আসে বৈরাগ্য ভাব যদি না আসে তবে আমাদের পক্ষে সাধন ভজনে এগানো সম্ভব নয় সেই জন্য এই যে অবস্থা সেটাকে তারা বলছেন যোগ দর্শনকাররা বলছেন বিক্ষিপ্ত অবস্থা কিন্তু এই অবস্থাতেও তবে বিক্ষিপ্ত অবস্থা আমাদের তো হয় অনেকেই বলবেন যে যোগদানে না আসতে পারলে মন তো কীরকম করেনি তাহলে আপনার বিক্ষিপ্ত অবস্থায় হয়ে গেছেন আপনি খুব উঁচু মনের মধ্যে হয়তো এই চিন্তা আসতে পারে তার উত্তর ভগবান শ্রী রামকৃষ্ণদেব বলে দিয়েছেন মৃতে ঠাকুর বলছেন পানা পুকুরে ঢেউয়ে কি হয় পানাগুলো সরে যায় আবার খানিক্ষণ পরে সেই পানা এসে উপস্থিত হয় এই যে অবস্থায় পড়লেন সেটা নিঃসন্দেহে ভালো কিন্তু সেটাকে ধরে রাখার জন্য অভ্যাস বৈরাগ্যের প্রয়োজন ঠাকুর বলছেন সেটাকে ধরে রাখার জন্য পানা পুকুরের ঢেউ যাতে পানা যাতে সরে যায় সেই জন্য কি প্রয়োজন সৎচর্চা সাধু সঙ্গ যতক্ষণ আমাদের এই মায়া থাকে না যতক্ষণ আমরা বুঝতে পারি আমাদের এই যে জীবন জন্ম মৃত্যু জরা ব্যাধি আমাদের প্রতিনিয়ত হচ্ছে তবু আমরা কি ধীরে ধীরে আমরা মনটাকে ধীরে ধীরে ঈশ্বর মুখে ঈশ্বর চিন্তার দিকে এগিয়ে যায় এই অবস্থায় এই যে বিক্ষিপ্ত অবস্থায় আমাদের মনটা ঈশ্বর চিন্তা করতে চায় একটু জপ করতে চায় দীক্ষা নেওয়ার জন্য আগ্রহ জমে বিক্ষিপ্ত মন যখন বিক্ষিপ্ত অবস্থায় থাকে কিন্তু সেখানেও এই সমস্ত যে করণীয়গুলো অভ্যাস বৈরাগ্য বা সাধুসঙ্গ বা সাধা সেগুলো প্রয়োজন ঠাকুর এখানেও বলেছেন কথামৃতে বলছেন মন যেন স্প্রিংয়ের গতি স্প্রিংয়ের গতি চেপে রাখলে আছে ছেড়ে দিলে যেই কেসে ঠাকুরের এই যে কথামৃতের বাক্য যদি শাস্ত্র না পড়েন কি করে বুঝবেন মন হচ্ছে স্প্রিংয়ের গতি আবার সেই পুরনো স্থানে চলে যায় সেই জন্য বারে বারে বলছেন সব চর্চা বা সাধু সঙ্গ সেবার বা সেবার মাধ্যমে মনটাকে পবিত্র করা পুরনো সংস্কারকে দাবিয়ে রাখার জন্য আমরা যখন পুরনো সংস্কারকে দাবিয়ে রাখি তখন সেই পুরনো সংস্কারটা কি হয়ে যায় পুরনো সংস্কার থাকেই সেটা কি হয় ক্ষীণ হয়ে যায় পুরনো সংস্কার আপনার থাকবেই আপনি যে সংস্কার নিয়ে এসছেন সেই সংস্কার থাকবে সেটা কি থাকবে সেটা চিন্তা করে সে তারও যে কিরূপ অবস্থা আমরা একটু পরেই আলোচনা করব তখন কি হয় সেটা ক্ষীণ হয়ে থাকে তখন যখন ক্ষীণ হয়ে যায় মনটা তখন কি হয় একাগ্র হয় মন আর কোনো কিছু চায় না স্বামী স্ত্রী ঘর পরিবার কোনো কিছু চায় না এসে জগৎদানে আর কোনো কিছু কোনো দিকে মন নেই একদম তখন কি মনের যে অবস্থা সেটা বলছি আমরা শাস্ত্রকাররা বলছেন সেটা হচ্ছে একাগ্র অবস্থা এই একাগ্র অবস্থাকে ধরে রাখার জন্য জপ ধ্যান পূজা পাঠ এবং সৎ খুব প্রয়োজন এই যে অবস্থা সেটাকে যোগ দর্শন বলছেন ধর্মমেঘ সমাধি কি সুন্দর কথা প্রজ্ঞা সমাধি প্রজ্ঞা অবস্থা প্রকৃষ্ট রূপেণ জ্ঞান আপনার মধ্যে যখন হয়েছেন তখন এই অবস্থা আপনার মধ্যে আসে মনের যে সব থেকে উচ্চ অবস্থা বা পঞ্চম ভূমি সেটা হচ্ছে নিরুদ্ধ অবস্থা এই অবস্থাতে মন যখন নিরুদ্ধ আর কোনো কিছু একদম স্টপ সমস্ত দিক দিয়ে স্টপ সমস্ত কিছু বাধা বুদ্ধদেবের যে মার সে মার আর আক্রমণ করতে পারে না পুজো করতে গেলে চারদিকে রং মন্ত্রে জলে জল দিয়ে রং মন্ত্রে বেষ্টনী দিতে হয় রং মন্ত্রে বেষ্টনী দেওয়ার অর্থ যে অগ্নি প্রজ্জ্বলিত করে আমাকে ভগবান রক্ষা করছেন আমি যখন তার পুজো করছি রং মন্ত্রে ওং রং মন্ত্রে চারদিকে জলের ছিটা দেয় যখন দেখবেন পূজারী পুজো করেন করে বেষ্টনী দিতে হয় যখন মনকে এইভাবে সংযত করেছেন তখন যে মনের অবস্থা সেই অবস্থাটিকে বলছেন যোগ কারা নিরুদ্ধ অবস্থা এই নিরুদ্ধ অবস্থাতে তখন ঈশ্বরের চর্চা ঈশ্বরের সেবা ঈশ্বরের চিন্তাতে মন মজবুত থাকে ঈশ্বর সেবা নিচ্ছেন ঈশ্বরের সেবা আমি করছি ঈশ্বরূপী সমাজের ঈশ্বরূপী তার ভক্তদের আমি সেবা করছি এইসব ভাব তখন আমাদের মধ্যে এসে যায় এই অবস্থাতে তখন আমাদের মধ্যে সৎ কাজ করতে ইচ্ছা হয় সৎ কাজ করতে প্রবণতা জাগে যে আমি কিছু করতে চায় সংসারের জন্য সমাজের সংসারের জন্য অনেক কিছু করেছে সমাজের জন্য দেশের জন্য কিছু করতে চাই এই অবস্থাতে সংস্কার আমাদের মধ্যে আসে স্বামীজি বলছেন সৎ কাজ করবে সৎ কাজ করলে তখন কি হয় অসৎ যে সমস্ত ক্রিয়া আপনি করেছেন সেগুলো তার যে পাপ তার থেকে নিষ্কৃতি পাওয়া যায় এই জন্য সংসারীদের বা প্রবর্তকের পক্ষে সৎ কাজ ভালো সৎ কাজ করা সৎ চিন্তা করা স্বামীজি আর একটু এগিয়ে গিয়ে বলছেন কিন্তু যারা জ্ঞানী তাদের ক্ষেত্রে ওটাও আবার বন্ধনের কারণ নয় অর্থাৎ আমরা দেখলাম মনের এই যে খামখেয়ালপনা সেই খামখেয়ালিপনাকে আমরা কন্ট্রোল করতে যদি চাই চিত্ত চিত্তের মধ্যে চিত্তের মধ্যে যে বৃত্তি যে সমস্ত চিন্তা আমাদের মধ্যে আসে আমি যখন চিন্তা করতে থাকি ধ্যান করতে যাই আমার মধ্যে মনের মধ্যে যে সমস্ত চিন্তা আছে সেগুলো যাতে পরিষ্কার হয় পরিষ্কার মানে শুদ্ধ চিন্তা যাতে আমাদের মধ্যে আসে সেই জন্য আমাদের তিন রকমের ক্রিয়ার বিধান আমাদের শাস্ত্র বলছেন একটি হচ্ছে কায়িক আরেকটি হচ্ছে বাচিক আরেকটি হচ্ছে মানসিক তিন রকম ক্রিয়ার বিধান দিয়েছেন আমরা অনেক সময় উপবাস করি উপবাস করে একাদশীর উপবাস করে বিভিন্ন উপবাস করি সেই সময় অনেকে জিজ্ঞাসা করেন শারীরিক এই যে কষ্ট সহিষ্ণুতা এটারও তার একটি গুরুত্ব আছে শারীরিক ক্রিয়া অথবা প্রাণায়াম করা বা কোনোভাবে এক পায়ে দাঁড়িয়ে বা গঙ্গার তীরে কষ্ট সহ্য করে সাধন ভজন করা দুর্গম গিরির লঙ্ঘন করে হয়তো কোনো তীর্থক্ষেত্রে গেলেন এই যে কষ্ট সহিষ্ণুতা এটাও একটা হচ্ছে শারীরিক ক্রিয়া বাচিক ক্রিয়াকে বাচিক ক্রিয়া সাবধান সব জপ ধ্যান করা ঈশ্বরের জপ শাস্ত্র পাঠ করা শারীরিক বাচিক এবং মানসিক ক্রিয়া হচ্ছে ঈশ্বর প্রণিধান বা ঈশ্বরের চিন্তা সবসময় সমস্ত কিছু ঈশ্বরের ক্রিয়াতে হচ্ছেন এইরূপ তিনটি ক্রিয়া আমাদের প্রয়োজন চিত্তের বৃত্তি তখন সংযত হয় সংযত যখন হয় তখন আমার মনের মধ্যে আমরা যদি দেখি খুব সুন্দর তখনকার দিনে যে ভাষ্যকাররা বা পতঞ্জলি ঋষি তিনি খুব সুন্দর আলোচনা করেছেন এগুলো হচ্ছে সমস্ত কিছু মনস্তাত্ত্বিক আমরা সমস্ত কিছু কন্ট্রোল করলাম মন সংযত করলাম কিন্তু মনটা এত করার কারণ কি এত চঞ্চল হওয়ার কারণ কি একবার চিন্তা করুন মনটা যত সংযত করতে যাচ্ছি গুরুদেব বলে দিয়েছেন আমি এসছি সেভাবে চেষ্টা করছি কিন্তু মনটি এদিক ওদিকে চলে যাওয়ার কারণ কি কারণ হচ্ছে আমার মনের মধ্যে এই ভাবটি আছে আমি শরীর আমি শরীর এই বোধটি আছে আমি বলতে আমি যদি বলি আমি আমি বললে আপনি কি বলবেন আমি অমুক অর্থাৎ আমি বলার সাথে সাথে শরীর বদলি এসে যায় এখন আমি যদি জিজ্ঞাসা করি মিস্টার অমুক তখন কি বলেন কে আমি দেখাবেন শরীর দেখাবেন কিন্তু আমি যদি জিজ্ঞেস করি আপনি যখন আপনি আপনি যে আমি আপনি যে শরীর দেখাচ্ছেন এই শরীরটা যখন জন্ম অবস্থায় সেই শরীর না যৌবনের শরীর না কৌশলের শরীর না বার্ধক্যের শরীর কোন শরীরটা আপনি যখন জ্ঞান হয় তখন বুঝতে পারেন যে আমি শরীর নই যোগ দর্শনের ক্ষেত্রে সেটাকে বলছেন বিদ্যা সংস্কার বা প্রজ্ঞা সংস্কার যখন কামনা বাসনা আমাদের মধ্যে দগ্ধ হয়ে যায় আমার মধ্যে যে কামনা বাসনা আর যতক্ষণ আমি ভাবছি আমার সম্পর্কে আমি বোধ আছে তখন আমার মধ্যে কামনা বাসনাও আছে সেই কামনা বাসনা দূর করার উপায় কি প্রতিপক্ষ ভাবনা কারণ আমি জানি যে এই কামনা বাসনাই হচ্ছে কত কষ্টদায়ক কত ক্ষতিকারক চিন্তার ক্ষেত্রে জব করতে গেলে এই কামনা বাসনাই আমার প্রতিবন্ধক সেই জন্য আমাদের কি প্রয়োজন আমরা যখন জব করতে এখন আমরা দেখলাম মনের বিভিন্ন অবস্থা মনটাকে মনটা নিয়ে খেলা ঠাকুরের কথা মনেতেই বদ্ধ কথামৃতে বলছেন মনেতেই মুক্ত গীতাতে বলছেন মন শাস্ত্র অন্য জায়গায় বলছেন মন এবং অনুষ্ঠানাং কারণাং বন্ধমোক্ষয় এই মনটি নিয়ে খেলা মনটাকে সংযত করা মনটার যে বিভিন্ন অবস্থা সেটা আমরা দেখলাম এখন দেখি যে সমস্ত বাধাগুলো আমাদেরকে এই বাধা সৃষ্টি করছে আমি জব করতে যাচ্ছি আপনি নিজেকে কন্ট্রোল করলেন এবার দেখুন বাধাগুলো কিভাবে এসে আপনাকে বাধা সৃষ্টি করছেন যেগুলোকে আমরা শাস্ত্রের ভাষায় যোগ দর্শনের ভাষায় বলি যোগমল যেটাকে আমরা বলি ক্লেশ এই ক্লেশের চার অবস্থাতে থাকে এই ক্লেশ যে ক্লেশ আপনাকে বাধা সৃষ্টি করছে যেগুলো যেগুলো আপনার মনের মধ্যে ডিস্টার্ব সৃষ্টি করে যখন ধ্যান করতে যাচ্ছেন যেগুলো আপনাকে বাধার সৃষ্টি করে সেটা চারটি অবস্থাতে থাকে একটিকে বলছেন প্রসুপ্ত প্রসুপ্ত মানে সুযোগ যদি পায় সে একদম গাছ হয়ে উঠবে বীজ বীজ যদি একটু জল পায় মাটি পায় গাছ হয়ে উঠবে প্রসুপ্ত আরেকটি অবস্থা হচ্ছে তনু তনু অবস্থা কীরকম আপনার মধ্যে এই যে প্রসুপ্ত অবস্থা আপনি যদি আমাদের যে ইন্দ্রিয় ইন্দ্রিয় কি হয় সেটা বিষয় দেখে তার ক্রিয়া হয় একটু চিন্তা করুন কত সুন্দর চিন্তা মানুষের আমি একটা মানুষ আমি যখন আমি এখানে বসে আছি বা আপনি আপনি মনে করুন টিভি দেখছেন টিভি দেখছেন টিভিতে একটি কোনো কিছু একটি জিনিস দেখলেন বা খারাপ জিনিস দেখলেন দেখে কি হলো জিনিসটা দেখে কি হলো আপনার চিন্তা করুন কত সুন্দর চিন্তা মানুষের কত উচ্চ চিন্তা টিভিতে কিছু হয়নি শুরু হয়ে গেছে আপনার মনের মধ্যে তার রিফ্লেকশন মনের যে তরঙ্গ সেগুলো ক্রিয়া শুরু করে দিয়েছেন আপনি একটা জিনিস দেখলেন টিভিতে একটা প্রতিবিম্ব দেখলেন সেটা দেখে রিফ্লেকশন শুরু আপনার মনের মধ্যে মন একদম উদ্ভ্রান্ত একটা কিছু দেখলেন কি দেখলেন উদ্ভ্রান্ত কিন্তু ওইখানে জিনিস এর যখন ইন্দ্রিয় যখন বিষয়ের সাথে সম্পর্ক আছে তখন কি তার ক্রিয়া শুরু হয় আপনার মনের মধ্যে এই যে অবস্থা সেটাকে বলছেন তনু অবস্থা এই তনু অবস্থা করার প্রক্রিয়া হচ্ছে আমরা যে সমস্ত কর্ম করি আমরা যে সমস্ত ক্রিয়া করি তার মধ্যে খারাপ ক্রিয়াও থাকে ভালো ক্রিয়াও থাকে সৎ থাকে অসৎ থাকে পাপ থাকে পুণ্য থাকে তনুত্ব ক্রিয়া করার প্রক্রিয়া হচ্ছে যত পাপ আমি করেছি যদি পুণ্য আমি বেশি করতে পারি তখন এই যে পাপ ক্রিয়াটা তনু হওয়া রাগটা রাগ যখন আসে সেখানে যদি ভালোবাসা দিয়ে দিই তখন রাগটা রাগ থাকে না রাগ দেশই ব্যবস্থিত আমরা কি দেখলাম প্রথমে প্রসুপ্ত তারপর তনু তারপর বিচ্ছিন্ন আমরা যখন ক্রোধ করি দেখুন কি চিন্তা মানুষের এ সমস্ত কিছু আপনার হয় আপনি একটু চিন্তা করলে এগুলো পাবেন আপনি যখন রাগ হয় আপনার যখন দেশ হয় তখন কি হয় যখন দেশ হয় যখন ক্রোধ হয় যখন রেগে গিয়েছেন তখন কি হয় রেগে গিয়ে তখন হিংসা আসে ক্রোধ যখন রেগে গিয়েছেন হিংসা আসে তখন একটা জিনিস আপনার থেকে চলে গিয়েছেন সে জিনিসটা কি ভালোবাসা আর যখন ভালোবাসা প্রবল হয় তখন ক্রোধটি চলে যায় একটা যখন থাকে আর একটি চলে যায় ক্রোধকালে দেশ উদার রাগ বিচ্ছিন্ন হয়ে যায় রাগ বিচ্ছিন্ন হয় আবার বৈরাগ্য অভ্যাস করে রাগ দমিত করলে আবার যখন বৈরাগ্য হয় তখন কি হয় রাগ ছোট হয়ে যায় বৈরাগ্য ফলে আর অনুরাগ থাকে না সেই জন্য আমাদের কর্তব্য কি এই যে জ্ঞান বা প্রজ্ঞান বা আমরা যেটাকে বলি বিবেক খ্যাতি ঠাকুরের কথা সৎসঙ্গ জ্ঞান দগ্ধই তথা ক্লেশ হই নাত্মা সম্পদ দতে পুনঃ শাস্ত্র বলছেন যদি এই যে কামনা বাসনা আমি যদি দগ্ধ করতে পারি কি দ্বারা জ্ঞান দগ্ধই জ্ঞানের দ্বারা জ্ঞান দগ্ধই তথা ক্লেশ হই এই যে ক্লেশ এই যে বৃত্তিগুলো যেগুলো আমার মনকে ডিস্টার্ব করছে যেগুলো আমার মনকে বাধার সৃষ্টি করছে সাধন ভজনের ক্ষেত্রে তখন কি হয় তখন আপনার মনের মধ্যে শান্তি এসে যায় জ্ঞান ও দগ্ধই তথা ক্লেশ নচেত কি আপনি দেখলেন একটা কি সুন্দর ভাব আজকে যখন ক্লাসটি করার আগে একটু যখন পড়ছিলাম দুপুরবেলা তখন মনের মধ্যে একটা চিন্তা এসে উপস্থিত আপনি একটা জিনিস দেখলেন জিনিসটি দেখে টিভিতে একটি জিনিস দেখলেন বা অন্য কোথাও কাউকে একটি দেখলেন দেখে মনের মধ্যে একটা আপনার খারাপ বা একটা ভালো জিনিস এসে উপস্থিত আপনি দেখলেন আপনার মনটা একদম আনন্দে আপনি যখন দেখছেন একটা খুব সুন্দর দৃশ্য মনটা একদম আনন্দে ছটফট করছে বা যখন দেখছেন খেলা যদি যারা খেলায় ভালোবাসেন খেলা দেখছেন খুব ভালো খেলেছেন তখন কি হচ্ছে আনন্দ হচ্ছে আনন্দ কোথায় ছিল খেলার সাথে আনন্দের কি সম্পর্ক খেলার সাথে আপনার আনন্দের কি সম্পর্ক খেলার সাথে আপনার কি যোগ মনের ক্রিয়া কারণ কি মনের মধ্যে এই সমস্ত জিনিসগুলো আগে থেকেই বিদ্যমান ফলে এই বিদ্যমান কথাটির অর্থ কি এগুলো হচ্ছে সংস্কার সংস্কার বশত এই যে অবিদ্যা যে যেগুলো আমাদেরকে মনের মধ্যে বাধা সৃষ্টি করে যদি বিদ্যা থাকতো জ্ঞান থাকতো তবে আমরা সৎপথে নিজেদেরকে চালিত করতে পারতাম অবিদ্যার হচ্ছে চারটি লক্ষণ অবিদ্যায় হচ্ছে যত কিছুর মূল এই সংসার সমাজ দুঃখ কষ্ট সমস্ত কিছুর পিছনে কারণ হচ্ছে অবিদ্যা এই অবিদ্যা হচ্ছে চার প্রকার অনিত্যের নিত্য বোধ শাস্ত্রীয় ভাষাতে আমরা যদি বলি অনিত্যের নিত্য বোধ যেটা অনিত্য জিনিস সেটাকে আমরা নিত্য ভাবি যে সংসার অনিত্য কিন্তু সেটাকে আমরা নিত্য ভাবি অনিত্যে নিত্য অসুচিতে সূচি জ্ঞান কি সুন্দর কথা অসুচিত জিনিস এই যে শরীরটি যে শরীরটি আমি পেয়েছি বা আপনারা পেয়েছেন এই শরীরটি হচ্ছে অসুচি এর যে জন্ম ক্ষেত্র জন্মের যে স্থান সেটাও অসুচি জায়গা যার থেকে এই শরীরটি হয়েছে সেটাও অসুচি জায়গা এই শরীরটি যখন প্রাণটি যখন ছাড়ে মারা যখন যায় তখন কি শরীরটা অসুচ হয়ে যায় অসুচি হয়ে যায় খুব সুন্দর ব্যাসে তার ভাষ্যে দর্শনের ভাষ্যে খুব সুন্দর কথাটি লিখছেন যে কোন শরীরকে সূচি রমণীয় প্রার্থনীয় বা সঙ্গযোগ্য মনে করা বিপরীত জ্ঞান কোন কোন শরীরকে খুব সুন্দর সেই ব্যাসদেবের যে ভাষ্যের ভাষ্যের কথাটি যদি দেখি দেখবেন সহজে বুঝতে পারেন নবে বর্ষাঙ্ক লেখা कमनीय एयं पुण्या मद्दा अमृतामृता विश्व निर्मित चंद्रम भित्वा निस्कृति ज्ञात ज्ञान ज्ञात नीलोत्पल पत्रात्याक्षी हाव गर्भाभ्यांग लोचनाभ्यांग जीवलोकम आशा सयंती बेदी কি सुंदर कथाटी বলছেন যে একজন মহিলার কি রূপ গুণ তার বর্ণনা করছেন নবেব শশাঙ্ক লেখা নব শশীকলার ন্যায় কমনিয়া এই কন্যার কন্যা মধ্য অমৃতা অবয়ব তার শরীরটা যেন হচ্ছে মধু আর অমৃত দিয়ে সৃষ্ট তারপর কি চন্দ্রং ভিত্তা নিঃসৃতেব্য যেন বোধ হয় চন্দ্র তার শরীর থেকে ভেদ করে বেরোচ্ছে এবং কি তার যে চক্ষু সেই চক্ষুটা কিরকম নীলোৎপলাক্ষী চক্ষু যেন নীলোৎপল পত্রের নেয় কটাক্ষের দ্বারা তিনি জীবলোককে আশ্বাসিত করছেন আমাদের এই যে দৃষ্টি আমাদের এই যে বোধ সেই বোধটা কি অসুচিতে আমরা সূচিবোধ করি যে শরীরের স্থান শরীরের সৃষ্টি হওয়ার কারণ কি শরীর যখন চলে যায় তার যে পরিণাম সেটাও আমরা দেখেছি তবুও সেই শরীরকে আমরা সূচিবোধ করি অসূচিতে সূচিবোধ দুঃখে সুখ জ্ঞান দুঃখে সুখ জ্ঞান কি হয় আমরা যখন রাগ করি বা দেশ করি যখন দেশ করি দেশ কি যখন দেশ হয় দেশ যখন করি তখন কি হয় আমরা যখন দেশ করছি আমাদের মধ্যে সুবোধ আছে ভেবে দেখুন দুঃখ কিন্তু হয় না আমি যখন দেশ করছি হিংসা করছি আমি যাকে হিংসা করছি বা যার প্রতি রেগে গিয়েছেন তখন কিন্তু আপনার মনের মধ্যে সুখবোধ আছে আপনি যদি সুখবোধ না থাকেন আপনি দেশই করতেন না কাউকে দেশই করতেন না ঘৃণা করতেন না ফলে যখন আপনি কাউকে ঘৃণা করেন হিংসা করেন দেশ করেন তখন আপনার মধ্যে একটা সুখবোধ থাকে এই যে দুঃখে সুখ জ্ঞান আর অনাত্মে আত্মজ্ঞান অনাত্মে আত্মজ্ঞান সুখাভিজ্ঞ জীবের সুখের সাধনে যে স্পৃহা সেটাকে আমরা তাকে বলছি রাগ পায় ফলেকে আমরা কি দেখলাম আমাদের এই যে শরীর যে শরীর এর আগের ক্লাসে আমরা বলেছিলাম সরসবাই বিদুষপি তথা আরূঢ় অভিনিবেশ এই যে শ্লোকটি এই শ্লোকের ভাষ্যে ব্যাসদেব তার যে ভাষ্যে ব্যাসদেবকে আমরা বলি আমাদের তিনি হচ্ছেন আদি গুরু আদি গুরু হচ্ছেন ব্যাসদেব সেই ব্যাসদেব তিনি বলছেন যোগসূত্রের ভাষ্যে তিনি লিখছেন সর্বস্ব নাম ইয়ম আত্মা আশির নিত্যা ভবতী মা ন ভূয়া সমৃতি আমরা সমস্ত প্রাণী সরসবাই তথা আরুর অভিনিবেশ বিদুষ অভি বিদুষ অভি জ্ঞানীও শুধু মূর্খ নয় জ্ঞানীরাও তারা কি করেন আমরা যখন মন্দিরে যাই মসজিদে যাই যায় যায় সেখানে গিয়ে আমরা কি করি সেখানে গিয়ে আমরা প্রার্থনা করি সর্বস্ব পাণিনাম ইয়াম আত্মাসের নীতি ভক্তা ইতি ভবতি কি মা ন ভুবং ভূয়াসমিতি যে আমার যাতে কোনো অভাব না হয় আমার যাতে কোনো আমার যাতে মৃত্যু না হয় মা নাম ভুবম ভূয়াসম ইতি ফলে এর দ্বারা আমরা কি দেখি আপনার আমাদের যে স্মৃতি দেখুন এগুলো সব কিন্তু টেকনিক্যাল আপনার স্মৃতি কোনটা স্মৃতি থাকে স্মৃতি কোনটা থাকে যদি কোনো ঘটনা ঘটে থাকে স্মৃতি কি বলি যদি কোনো ঘটনা ঘটে থাকে সেটাই আমার মনের মধ্যে থাকে সেটাকেই আমরা বলি স্মৃতি ফলে আমি যে এই মন্দিরে গিয়ে প্রার্থনা করলাম আমার যাতে মৃত্যু না হয় আমার যাতে অভাব না হয় এর স্মৃতি কোথায় ছিল আপনার মধ্যে ফলে এর দ্বারা প্রতিপন্ন হয় এ তো আছে পূর্বজন্মানুভব প্রতীয়তে ব্যাসদেব বলছেন এর দ্বারা প্রতিপন্ন হয় এই ঘটনা আপনার মধ্যে আগে হয়েছে আপনি আগে মরেছেন আগে আপনি অনেক অভাব ছিল আজকে এই সুন্দর অবস্থা আজকে আপনার এত রোজগার কোনো অভাব নেই কিন্তু আগে আপনার অভাব ছিল সেখানে কোনো সৎ কাজ করেছেন এখন এই অবস্থা ভবিষ্যতে কিন্তু আবার যদি এখন কিছু দুষ্কর্মী করে থাকেন ভবিষ্যতে কিন্তু ওই বাড়িতে যে কাজের মেয়েটি উল্টো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তখন কি করবেন সেই জন্য বলছেন এ তো এত পূর্বজন্মানুভব প্রতি পূর্ব যদি এই অভিজ্ঞতা না থাকতো তবে স্মৃতি আমাদের মধ্যে থাকতো না যদি স্মৃতি না থাকতো আমি প্রার্থনা করতাম না ফলে কি এর দ্বারা আমরা কি দেখি এখন আমরা কি দেখছি আমাদের যে শাস্ত্র আমাদেরকে দেখেছেন আমাদের জন্ম মৃত্যুর কারণ হচ্ছে কর্মফল বা যেটাকে আমরা শাস্ত্রের ভাষায় বলছি কর্মাশয় এখন আমি একটি প্রশ্ন এখন আমাদের মধ্যে জিজ্ঞাসা যে আমি সারা জীবন সুন্দর কাজ করলাম কিন্তু একটা ভুল করে ফেলেছি এখন আমার জীবনটা কীরকম হবে সে তার উত্তর দিয়েছেন ব্যাসদেব যে আমরা যে আমাদের এই যে জীবনটা সেটাকে একটি কর্মের পর আপনি যে বললেন আগের জন্মে আমি ছিলাম পরের জন্মেও আসবো সেটা দেখছি আরও আর একটু টাইম লাগবে এর পরের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের এই যে এই যে জীবনটা সেই জীবনটা কিসের ফল এবং এই জীবনের পরে যদি আমরা জীবন পাই তার কি কি কারণে আমরা জীবন কীরকম জীবন পাব তার কি ব্যাখ্যা ব্যাসদের দিয়েছেন আমরা পরের ক্লাসে আলোচনা করব ও শান্তি ও শান্তি Gracias.